সানডে সাসপেন্স শুধুমাত্র radio Mirchi ninety eight point three F M it's hot বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সদাশিব অভিযানের তৃতীয় গল্প সদাশিবের দৌড়দৌড়ি কাণ্ড শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্ম আঠেরোশো নিরানব্বই সালের তিরিশে মার্চ মৃত্যু উনিশশো বাংলা সাহিত্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একটি বিশিষ্ট নাম বোমকেশ বক্সির স্রষ্টা তো বটেই এছাড়া লিখে গেছেন অজস্র ছোট গল্প দুর্দান্ত কয়েকটি ঐতিহাসিক উপন্যাস কিশোরদের জন্য গল্প এবং চিত্রনাট্য উনিশশো সালে রাজশেখর বসু তাকে শিবাজিকে নিয়ে একটি গল্প লেখার জন্য অনুরোধ করেন আর সেই অনুরোধে শুরু হয় সদাশিব অভিযান সদাশিবকে নায়ক করে মোট পাঁচটি গল্প তিনি রচনা করেন যার মধ্যে তৃতীয় সদাশিবের দৌড়দৌড়ি কাণ্ড এই গল্পটি আমরা নিয়েছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অমনিবাস চতুর্থ খণ্ড থেকে মামাবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় অনাথ সদাশিবকে সে এসে যোগ দেয় স্বয়ং শিবাজির দলে বিজাপুরী সৈন্য তোরনা দুর্গ আক্রমণ করলে সদাশিব গোপনে আগুন ধরায় বিজাপুরী শিবিরে আর হয়ে ওঠে শিবাজির দলের এক খাস সদস্য প্রধান চরিত্রে সদাশিব শিবাজি ও শাহাজি ভোসলে গল্প পাঠে দ্বীপ সদাশিবের চরিত্রে সমক গল্পের সূত্রধার মীর শুরু হচ্ছে সদাশিবের দৌড়দৌড়ি কাণ্ড শিবাজির বাবা শাহজি ভোঁসলে ছিলেন বিজাপুর রাজ্যের একজন মনসবদার তাকে বিজাপুর দরবারে থাকতে হতো সুলতান যখন যেখানে হুকুম করতেন তখন দলবল নিয়ে সেখানে গিয়ে যুদ্ধ করতে হতো পুনা ছিল শাহজির খাস জাগির কিন্তু পুনায় তিনি বেশি আসতে পারতেন না শিবাজি তার মা জিজাবাইকে নিয়ে পুনায় থাকতেন বাপের সঙ্গে ছেলের দেখা সাক্ষাৎ হতো না এই কারণে শিবাজি পিতৃশাসনের বাইরে স্বাধীনভাবে মানুষ হয়ে উঠেছিলেন বড় হয়ে শিবাজি যখন বিজাপুরের দুর্গগুলি একে একে দখল করতে আরম্ভ করলেন তখন সুলতান মোহাম্মদ আদিল শাহ শাহজিকে ডেকে বললেন এ কিরকম কথা তুমি আমার মনসবদার আর তোমার ছেলে আমার দুর্গ কেড়ে নিচ্ছে তুমি ছেলেকে শাসন করতে পারো না শাহজি বললেন হাজরাত আমার ছেলে বড় দুষ্টু আমি তাকে ত্যায্য পুত্র করেছি সে আমার শাসন মানে না আপনিই তাকে শাসন করুন সুলতান মনে মনে অসন্তুষ্ট হলেন তার একবার ইচ্ছে হলো শাহাজিকে হুকুম করেন তুমি আমার পক্ষ থেকে সৈন্য নিয়ে ছেলের বিরুদ্ধে যুদ্ধ করো কিন্তু তাতে বিপদ আছে শাহাজি যদি যুদ্ধ করতে গিয়ে দলবল নিয়ে ছেলের সঙ্গে মিলে যান তাহলে অবস্থা আরো সঙ্গীন হয়ে উঠবে সুলতান বললেন আচ্ছা তোমার ছেলেকে আমি শাসন করব তুমি যাও সেনাপতি মুস্তাফা খাঁকে জিঞ্জি দুর্গ অবরোধ করতে পাঠাচ্ছি তুমি তোমার সৈন্য নিয়ে তার সঙ্গে যোগ দাও জিনজি দুর্গ বিজাপুরের দক্ষিণে আর পুনা বিজাপুরের উত্তরে পুনা থেকে জিনজি প্রায় তিনশো ক্রোশ দূর শাহজি জিনজি চলে গেলেন তারপর আদিল শাহ শিবাজিকে দমন করবার অনেক চেষ্টা করলেন শেষ পর্যন্ত সাত হাজার সৈন্য পাঠালেন এই সাত হাজার সৈন্যের যে কি দশা হল তা আমরা জানি বিজাপুরের সাত হাজার সৈন্য বারুদের বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যাবার পর তোর্ণা দুর্গে সারা দিন খুব আনন্দ উৎসব চলল শত্রু নিপাত হয়েছে এখন আর দশেরার দিন যুদ্ধযাত্রা করবারও দরকার নেই বিনা যুদ্ধে শত্রুকে ঘায়েল করেছেন শিবাজী কিন্তু তবু আনন্দ উৎসবের মধ্যেও শিবাজির মনে একটা দুশ্চিন্তা আনাগোনা করছে এই সেনানিপাতের খবর যখন বিজাপুরের দরবারে পৌঁছবে তখন সুলতান কি করবেন শিবাজিকে শাসন করার ক্ষমতা তাঁর নেই কিন্তু শিবাজির বাবা শাহাজি তার মুঠোর মধ্যে রাগের জ্বালায় সুলতান যদি শাহাজিকে হত্যা করেন পরদিন বিকেলবেলা শিবাজি বন্ধুদের নিয়ে পরামর্শ করতে বসলেন বন্ধুদের মধ্যে তানাজি জেসাজি আর বাজি পাসালকার মা জিজাবাইও বসে মন্ত্রণা শুনছেন ছেলেদের মন্ত্রণার সময় জিজাবাই প্রায়ই উপস্থিত থাকেন হাজার হোক ওরা ছেলে মানুষ যদি কাঁচা কাজ করে ফেলে তাই তিনি নজর রাখেন কিন্তু নিতান্ত দরকার না হলে কথা বলেন না সদাশিব সেদিন মন্ত্রণা সভায় ছিল না সারা দিন হৈ হৈ করার পর সে বলে গিয়ে নিজের ঘোড়ার দলাই মালাই করছিল ঘোড়াটি এ কয় মাসে খেয়ে দেয়ে বেশ মোটা তাজা হয়েছে সদাশিব সদাশিব তানাজির মোটা ভরাট গলা সদাশিব তাড়াতাড়ি আস্তাবল থেকে বেরিয়ে ওপর দিকে তাকাল ছাদের আলসের কাছে দাঁড়িয়ে তানাজি হাতছানি দিয়ে তাকে ডাকছেন সদাশিব ঘোড়ার ডলাই মলাই ছেড়ে তখনই ওপরে উঠে গেল নিশ্চয়ই গুরুতর ব্যাপার ছাদের মাঝখানে সভা বসেছে শিবাজি কথা বলছেন আর সকলে বসে শুনছে সদাশিব চুপি চুপি গিয়ে শিবাজির পেছনে বসল শিবাজি বলছেন বিজাপুরে খবর পৌঁছতে অন্তত চার পাঁচ দিন লাগবে একবার খবর পৌঁছলে চারিদিকে হই হই পড়ে যাবে তখন সুলতান কি করবেন কিছুই বলা যায় না তাই খবরটা সুলতানের কাছে পৌঁছনোর আগে বাবার কাছে পৌঁছনো দরকার তারপর খবর পেয়ে তিনি যা ভালো বুঝবেন তাই করবেন বাজি পাসালকার বললেন ঠিক কথা আগে খবর পেলে শাহাজি পুনায় পালিয়ে আসতে পারেন তখন আর সুলতান তার নাগাল পাবেন না হুম কিন্তু বাবা বিজাপুরে উপস্থিত না থাকতে পারেন হয়তো সুলতানের হুকুমে তাকে অন্য কোথাও যেতে হয়েছে তিনি যেখানেই থাকুন তার কাছে খবর যাওয়া চাই এখন কথা হচ্ছে কে খবর নিয়ে যাবে শত্রুর রাজধানীতে যাওয়া মানে প্রাণ হাতে করে যাওয়া ধরা পড়লে নিশ্চিত মৃত্যু তাই এমন লোককে পাঠাতে হবে যে চতুর এবং সাহসী যার ধরা পড়বার সম্ভাবনা কম কে যাবে হম তুমি যাকে হুকুম করবে সেই যাবে তানাজি বললেন শিবা আমাকে হুকুম করো আমি যাব <laughs> তোমাকে দিয়ে হবে না তুমি শিবাজির বন্ধু এ কথা অনেকেই জানে তোমার চেহারাটাও এমন যে সকলের দৃষ্টি আকর্ষণ করে তুমি গেলে ধরা পড়বার ভয় বড্ড বেশি তবে কাকে পাঠাতে চাও শিবাজি হাত বাড়িয়ে সদাশিবকে সামনে টেনে আনলেন বললেন এই ছেলেটাকে পাঠাতে চাই ওর যে বুদ্ধি আছে সাহস আছে সে পরিচয় দিয়েছে উপরন্তু ওকে আমার দলের লোক বলে এখনো কেউ চেনে না শত্রুপক্ষের যারা ওকে দেখেছিল তারা কেউ বেঁচেন সুতরাং ওকে পাঠানোই হবে সবচেয়ে নিরাপদ সকলে নীরব রইলেন শিবাজির দূত নির্বাচন যে ঠিক হয়েছে তাতে সন্দেহ নেই কেবল জিজাবাই একটু আপত্তি তুললেন না না সদাশিব বড্ড ছেলে মানুষ ও কি পারবে অতদূর যেতে যদি রাস্তা ভুলে যায় শিবাজি হেসে উঠলেন সদাশিব রাস্তা ভুলবার ছেলে নয় কি বলিস সদাশিব সদাশিব লজ্জিত হয়ে বলল না না রাস্তা ভুলবো না আমি দেখতে ছোট বটে কিন্তু আঠেরো বছর বয়স হয়েছে যেখানে যেতে বলবে আমি যেতে পারবো কোন রাস্তা দিয়ে যেতে হবে আমাকে দেখিয়ে দাও আমি ঠিক বিজাপুরে গিয়ে পৌঁছবো শিবাজি বললেন রাস্তা তোকে দেখিয়ে দেব ঘোড়ায় চড়ে যেতে হবে যত শিগগির পারিস পৌঁছতে হবে আমার ঘোড়া খেয়ে দে বেশ মোটা হয়েছে সে আমাকে যতদূর বলো নিয়ে যেতে পারবে তোর ঘোড়া পারবে না রাস্তায় অনেক নদী পার হতে হবে তোর ঘোড়া সাঁতার কাটতে পারবে না টুপ করে ডুবে যাবে আমার একটা ঘোড়া আছে তার নাম সিন্ধু কটক সেই ঘোড়ায় চড়েই তুই যাবি তিন মন বোঝা ঘাড়ে করে সে কৃষ্ণা গোদাবরী পেরোতে পারে সদাশিব সিন্ধু ঘটককে চিনত আস্থা বলে শিবাজির খাস ঘোড়া দশ বারোটা ছিল তার মধ্যে সিন্ধু ঘটক একটা গোলগাল নাদা পেট ঘোড়া বেশি জোরে দৌড়তে পারে না কিন্তু ভারী মজবুত সদাশিব উৎসাহিত হয়ে উঠল শিবাজির খাস ঘোড়ায় চড়ে এসে যাবে কত বড় সম্মান সে লাফিয়ে উঠে বলল তাহলে এখনই বেরিয়ে পড়ি না কেন শিবাজি আকাশের দিকে তাকালেন সূর্য অস্ত যাচ্ছে তিনি বললেন আজ আর হবে না কাল ভোরবেলা তুই বেরোবি তোকে বিজাপুরের রাস্তায় পৌঁছে দিয়ে আসবো কিন্তু একটা কথা বাবা তোকে চেনেন না যদি তোর কথায় বিশ্বাস না করেন জিজাবাই নিজের হাত থেকে একটা তামার কবজ খুলে নিয়ে সদাশিবের হাতে বেঁধে দিয়ে বললেন এই নিয়ে এই কবচটাকে দেখাস তিনি চিনতে পারবেন তোরও কবচ ধারণ করলে মঙ্গল হবে ওতে মা ভবানীর ফুল আছে পরদিন তখনও সূর্য ওঠেনি সবেমাত্র পূর্ব দিক ভরসা হয়েছে এমন সময় সদাশিব ঘোড়ায় চড়ে দুর্গ থেকে বেরোল সঙ্গে আছেন শিবাজি আর তানাজি সদাশিবের গায়ে ফর্সা জামা কাপড় পায়ে জুতো জিজাবাই তার চোখে কাজল পরিয়ে দিয়েছেন মাথায় পাগড়ি বেঁধে দিয়েছেন সদাশিবকে আর চেনা যায় না তিন দিন আগে যে ছেলেটা ছেঁড়া জামা কাপড় পরে ছাগল চড়াতে বেরিয়েছিল কে বলবে এ সেই ছেলেটি শিবাজি আর তানাজি আগে আগে ঘোড়া চালিয়ে চললেন পেছনে নাদুস নদুস ঘোড়ার পিঠে সদাশিব তার সঙ্গে অস্ত্রশস্ত্র ঢাল তরোয়াল কিছু নেই শুধু আছে কোমরে গোঁজা একটা ছোট ছুরি আর একটা খাবার ভরা ছালা তাছাড়া ট্যাঁকে আছে গন্ডা কয়েক তামার পয়সা তখনকার দিনে একলা মানুষের বেশি টাকা করে নিয়ে রাস্তা চলা নিরাপদ ছিল না সবাই চোর সবাই ডাকাত শিবাজি তাই সদাশিবকে এমনভাবে পাঠাচ্ছেন যেন কেউ তাকে বিরক্ত না করে <laughs> ন্যাংটোর নেই বাটপাড়ের ভয় তিন দিন আগে তোরনা দুর্গে দক্ষিণ পশ্চিম কোণের যে গিরি সংকট দিয়ে বিজাপুরী ফৌজ এসেছিল সেই গিরিপথ দিয়ে শিবাজি আর তানাজি সদাশিবকে রাস্তা দেখিয়ে নিয়ে চললেন ক্রমে সকাল হল চারিদিক শিশির ভেজা আলোয় ঝলমল করে উঠল সদাশিব দেখল পাথর ছড়ানো রাস্তার উপর তখনও কামান বোঝাই গরুর গাড়ির চাকা দাগ রয়েছে মানুষগুলো নেই কিন্তু চাকার দাগ রয়েছে সাত হাজার মানুষের মধ্যে একটাও কি বেঁচে নেই হয়তো দু চারজন আছে প্রাণ নিয়ে পালিয়েছে কোথায় পালিয়েছে কে জানে পাহাড়ের এলাকা পেরিয়ে অপেক্ষাকৃত সমতল জায়গায় পৌঁছতে বেলা প্রায় দুপুর হল এখান থেকে দক্ষিণ দিকে সড়ক গিয়েছে খুব ভালো রাস্তা নয় তবু রাস্তা ঘোড়ার পিঠে যাওয়ার অসুবিধে নেই শিবাজি সামনের দিকে আঙুল দেখিয়ে বললেন এই রাস্তা বিজাপুরে গিয়েছে রাস্তার পাশে মাঝে মাঝে গ্রাম আছে রাত্রিরে গ্রামে থাকবি কিন্তু যেখানে বেশি মানুষের ভিড় সেখানে যাবি না বিজাপুর শহরে পৌঁছতে পাঁচ ছ দিন লাগবে সেখানে কাজ সেরেই ফিরে আসবি রাস্তা চিনে ফিরে আসতে পারবি তো সদাশিব বলল নিশ্চয়ই পারবো যা যা বলে দিয়েছি মনে আছে আছে আচ্ছা তাহলে এবার বেরিয়ে পড় জয় ভবানী জয় ভবানী বলে সদাশিব ঘোড়া চালালো শিবাজি আর তানাজি ঘোড়ার পিঠে বসে চেয়ে রইলেন সদাশিবের ঘোড়া যখন অনেক দূরে চলে গেল তখন তারা ঘোড়ার মুখ ফিরিয়ে আবার তোরনা দুর্গের দিকে ফিরে চল সদাশিব চলেছে এখন সে একলা গুরুতর কাজের ভার তার মাথায় কিন্তু তার মনে ভয় হল না বরং সে এই ভেবে উদ্দীপনা অনুভব করতে লাগলো যে এখন থেকে যা কিছু করবার সে নিজের বুদ্ধিতে করবে ঘোড়াটা দুলকি চালে চলছে খুব জোরেও নয় খুব আস্তেও নয় এই চালে চললে দিনে অন্তত পনেরো ষোলো ক্রোশ যাওয়া চলবে সিন্ধু ঘটকের পিঠটি বেশ চৌরস মনে হয় যেন সিংহাসনে বসে আছি তার মেজাজও বেশ ঠান্ডা সদাশিব মনের আনন্দে চলল সূর্য মাথার উপর উঠে পশ্চিমে হেলে পড়ল সদাশিব মনের আনন্দে খিদে তেষ্টার কথা ভুলে গেছে কিন্তু সিন্ধু ঘটক বলেনি প্রায় দুঘড়ি চলবার পর এক জায়গার কাছে এসে সে দাঁড়িয়ে পড়ল রাস্তার ডান দিক থেকে ঝর্ণার জল এসে রাস্তার উপর দিয়ে বয়ে গেছে কাকচক্ষু জল জলের তলায় বালি তকতক করছে সিন্ধু ঘটক জলের কিনারায় দাঁড়িয়ে ঘাড় নিচু করে চোঁ চোঁ শব্দ করে জল খেতে লাগলো সদাশিবের মনে পড়ল এখনো খাওয়া হয়নি সে ঘোড়ার পিঠ থেকে নামল ঘোড়া ছেড়ে দিয়ে খাবারের থলিটি নিয়ে রাস্তার ধারে একটি পাথরের ওপর গিয়ে বসল জিজাবাই অনেক খাবার দিয়েছেন ঘিয়ে ভাজা জোয়ারির রুটি ছোলার ডালের ঝাল চাক্কি মতিচুরের লাড্ডু আরও কত কি এমন সব জিনিস দিয়েছেন যা দু একদিনে নষ্ট হবে না খাওয়া শেষ করে সদাশিব দেখল থলির একটা কোনো খালি হয়নি সে উঠে পড়ল আজলা ভরে ঝর্নার জল খেয়ে সিন্ধু ঘটককে ডাকল সিন্ধু ঘটক ইতিমধ্যে রাস্তার ধার থেকে বেশ খানিকটা ঘাস খেয়ে পেট ভরিয়ে নিয়েছে সদাশিব তার পিঠে উঠে বসলো দুজনে ঝর্নার আধ হাঁটু জল পার হয়ে দুলকি চালে চলল রাস্তায় লোক চলাচল নেই রাস্তার ধারে মাঝে মাঝে লোকালয়ের চিহ্ন পাওয়া যায় দু চারটে মাটির ঘর যেন ভয় পেয়ে একত্র জড়ো হয়েছে কিন্তু ঘরগুলি শূন্য একটিতেও মানুষ নেই কয়েকদিন আগে বিজাপুরি ফৌজ এই দিক দিয়ে গিয়েছিল তাদেরই ভয়ে মানুষগুলো পালিয়েছে এখনো ফিরে আসেনি সদাশিব চলেছে ক্রমে সূর্য যখন পশ্চিম দিকের পাহাড়ের চূড়া ছুঁয়েছে তখন সে এক নদীর ধারে এসে পৌঁছল বেশ বড় নদী এপার ওপার প্রায় দুশো গজ সদাশিব আন্দাজ করল এটা নীরা নদী নীরা নদী সহাদ্রি থেকে বেরিয়ে আরো পূব দিকে গিয়ে ভীমা নদীর সঙ্গে মিলেছে নদীর কিনারে রাস্তার ধারে গ্রাম রয়েছে কিন্তু গ্রামে মানুষ নেই ঘাটের কাছে একটা নৌকো আধ ডুবন্ত অবস্থায় কানা জাগিয়াছে বোধহয় খেয়ার নৌকো এইখানে নদী পার হতে হবে কারণ রাস্তাটা এইখানে নদীতে ডুবে গিয়ে ওপারে গিয়ে উঠেছে সদাশিব ঠিক করল আজ রাত্রিটা এইখানেই কাটাবে অনেক শূন্য ঘর পড়ে রয়েছে একটি ঘরে রাত কাটিয়ে ভোর হতে না হতে আবার যাত্রা শুরু করবে এই সময়ে সিন্ধু ঘটক ঘাড় উঁচু করে একবার চিহি শব্দ করল একটা ঘোড়া আর একটা ঘোড়ার গন্ধ পেলে যেরকম শব্দ করে সেই রকম সদাশিব চারিদিকে তাকালো কিন্তু ঘোড়া বা মানুষ কাউকেই দেখতে পেল না সে তখন ঘোড়া থেকে নেমে ঘোড়ার রাশ ধরে গ্রামের মধ্যে ঢুকল সব শুদ্ধ কুড়ি পঁচিশটা মেটে ঘর একটা গরু বাছুরের গোয়াল আর কিছু নেই সব ঘরের দরজা খোলা সদাশিব কয়েকটা ঘরে উঁকি মেরে দেখল ভেতরে কিচ্ছু নেই গ্রামবাসীরা সব কিছু নিয়ে পালিয়েছে গোয়ালে উঁকি মেরে সদাশিব আশ্চর্য হয়ে গেল একটা ঘোড়া বাঁধা রয়েছে মেহেন্দি রঙের বড় ঘোড়া পাহাড়ি ঘোড়া নয় এ ঘোড়া এখানে কোথেকে এলো ঘোড়াটা সদাশিবকে দেখে কান খাড়া করে নাকের মধ্যে শব্দ করল সিন্ধু ঘটক তার উত্তর দিল সদাশিব দেখল ঘোড়াটার সামনের ডান পায়ে হাঁটুতে ন্যাকড়ার ফেটটি বাঁধা রয়েছে সে নড়তে চড়তে খোঁড়াচ্ছে সদাশিব আস্তে আস্তে গোয়াল ঘরের সামনে থেকে সরে এলো ঘোড়ার মালিক নিশ্চয়ই এই গ্রামের মধ্যে আছে কিন্তু বেশি দিন নয় আজই এখানে এসেছে কোথা থেকে এসেছে কোথায় যাচ্ছে সামনে আসছে না কেন তবে কি চোর ডাকাত সূর্য অস্ত গিয়েছে আকাশের মাঝখানে আধখানা চাঁদ নিজেকে স্পষ্ট করে তুলেছে সদাশিব গ্রামের সামনে দিকে ফিরে এলো একটা বড় কুঁড়ে ঘর বোধহয় গাঁয়ের পাটিলের ঘর তার দরজায় হুড়কো আছে ভেতর থেকে বন্ধ করা যায় সদাশিব ঠিক করল ওই ঘরেই রাত কাটাবে ঘরের সামনে খানিকটা খোলা মাঠ তাতে বেশ বড় বড় ঘাস গজিয়েছে সিন্ধু ঘটক ওই মাঠে চড়বে সদাশিব সিন্ধু ঘটকের মুখ থেকে লাগাম খুলে নিল পিঠ থেকে কম্বল খুলে ঘরের মধ্যে রাখল এই কম্বলটা হবে তার বিছানা তারপর সে ঘরের দৌড়ে বসে থলি নিয়ে রাত্রির খাওয়া খেতে বসল কিন্তু তার মনে অস্বস্তি লেগেই আছে গোয়ালে বাঁধা খোঁড়া ঘোড়ার মালিককে এখানে লুকিয়ে আছে কেন ঘোড়া বেঁধে রেখে যদি চলে গিয়ে থাকে না তা সম্ভব নয় এই কুঁড়ে ঘরগুলোর মধ্যেই কোথাও লুকিয়ে আছে ঘোড়া ফেলে কেউ চলে যায় না একটা ঘোড়া যখন মানুষও নিশ্চয়ই একটা কিন্তু লুকিয়ে আছে কেন সদাশিবকে দেখে ভয় পেয়েছে তাই লুকিয়ে আছে ইতিমধ্যে জ্যোৎস্না ফুটেছে নীলাভ কুয়াশার মতো ঝাপসা আলোয় চারিদিক আচ্ছন্ন সদাশিব খাওয়া সেরে নদীর ধারে গিয়ে জল খেয়ে এলো কোথাও জনমানুষের সাড়া শব্দ নেই সিন্ধু ঘটক নিশ্চিন্ত মনে ঘাস খাচ্ছে সদাশিব দোরের হুড়কো লাগিয়ে শুয়ে পড়ল একটা মানুষ যদি থাকেই তাতে ভয় কি সদাশিবের কাছে ছুরি আছে সে ছুরিটা কোমর থেকে বার করে মাথার পাশে নিয়ে শুল কাল ভোরেই উঠে নদী পার হতে হবে অনেক রাত্রে সিন্ধু ঘটকের নাক ঝাড়ার শব্দে সদাশিবের ঘুম ভেঙে গেল দরজার পাশে ছোট্ট ঘুলগুলি তাই দিয়ে সে বাইরে উঁকি মারল তখনও চাঁদ অস্ত যায়নি কিন্তু অস্ত যেতে বেশি দেরিও নেই সিন্ধু ঘটক ঘাস খেয়ে পেট ভরিয়ে মাঠের মাঝখানে বসে আছে একটা লোক খোঁড়া ঘোড়াটার লাগাম ধরে তার কাছে এসে দাঁড়িয়েছে চাঁদের আলোয় সদাশিব লোকটার মুখ দেখতে পেল মুখে দাড়ি লোকটা আঙুলে তুড়ি দিয়ে মুখে চুকচুক শব্দ করল কিন্তু সিন্ধু ঘটক উঠল না আবার নাক ঝাড়া দিল লোকটা সন্তর্পণে চারিদিকে তাকিয়ে সিন্ধু ঘটকের কোমরে আস্তে একটা লাথি মারল যাতে সে উঠে দাঁড়ায় সিন্ধু ঘটক কিন্তু উঠল না মুহূর্ত মধ্যে সদাশিব সমস্ত ব্যাপারটা বুঝে গেল লোকটা কে কেন এখানে লুকিয়ে আছে তার ঘোড়া কেন ঘোড়া কিছুই বুঝতে বাকি রইল না সে ঘুলঘুলি দিয়ে গলা বাড়িয়ে মুখে বিকট শব্দ করল লোকটা চমকে উঠে এক লাফে নিজে ঘোড়ার পিঠে উঠে বসল তারপর ন্যাংচাতে ন্যাংচাতে পালালো সদাশিব তখন হুড়কো খুলে বাইরে এলো দেখল ঘোড়সাওয়ার নদীর দিকে যাচ্ছে তারপর ছপাত ছপাত শব্দ হল ঘোড়া নদী পার হচ্ছে সদাশিব ঘরে ফিরে এসে আবার দরজায় হুলকো লাগাল লোকটা মুসলমান বিজাপুরের যে ফৌজ তোরনা আক্রমণ করতে এসেছিল লোকটা সেই দলে ছিল ঘোড়াটাও ছিল কোনো রকমে ওদের দুজনেরই প্রাণ বেঁচে যায় কেবল ঘোড়াটার হাঁটু জখম হয় তখন ঘোড়া ঘোড়ায় চড়ে লোকটা বিজাপুরে খবর দিতে যাচ্ছে পাছে শিবাজির এলাকায় ধরা পড়ে তাই লুকিয়ে লুকিয়ে যাচ্ছে সদাশিব ঠিক করল যেমন করেই হোক ওই লোকটার আগে তাকে বিজাপুর পৌঁছতে হবে কিন্তু আজ রাত্রেই তাকে তাড়া করবার দরকার নেই ঘোড়া ঘোড়ায় চড়ে সে কতদূর যাবে সদাশিব আবার কম্বলের ওপর শুয়ে পড়ল শুয়ে শুয়ে সে ভাবতে লাগল লোকটা বোধ হয় সিন্ধু ঘটককে চুরি করবার মতলব করেছিল ভাগ্যিস ঠিক সময় তার ঘুম ভেঙে গিয়েছিল নইলে সকালবেলা উঠে দেখত সিন্ধু ঘটক অদৃশ্য আর তার বদলে খোঁড়া ঘোড়াটা দাঁড়িয়ে আছে ভোরের আলো ফুটতে না ফুটতে সদাশিব বেরিয়ে পড়ল নদীর জল সূর্যোদয়ের আগে বেশি ঠান্ডা মনে হয় না তাই নদী পার হতে তার বেশি কষ্ট হল না নীরা নদী এখানে প্রায় দুশো গজ চওড়া হলেও কিনারার জল গভীর নয় মাঝখানে আন্দাজ পঞ্চাশ গজ অথই জল সিন্ধু ঘটক সদাশিবকে পিঠে নিয়ে স্বচ্ছন্দে সাঁতার কেটে নদী পার হয়ে গেল সদাশিব কেবল পা দুটো তুলে তার পিঠের ওপর বসে রইল নদী থেকে উঠে সিন্ধু ঘটক একবার গা ঝাড়া দিল সদাশিব আর একটু হলেই তার পিঠ থেকে ছিটকে পড়ে যাচ্ছিল কোনো রকমে সামলে নিল তারপর সিন্ধুকোটক আবার দুলকি চালে চলতে আরম্ভ করল রাস্তায় রাহি নেই রাস্তার ধারে একটা ছোট গ্রাম পড়ল কিন্তু গ্রামে জনমানব নেই শূন্য চারিদিক তার মাঝখান দিয়ে পাহাড়ি রাস্তা উঠছে নামছে কখনো গিরিস্কন্ধের আড়ালে অদৃশ্য হয়ে যাচ্ছে ঘোড়া ঘোড়ার সাওয়ারকে কিন্তু দেখা গেল না সে বোধ হয় সারা রাত ঘোড়া চালিয়ে অনেক দূরে এগিয়ে গেছে বেলা বাড়তে লাগল ক্রমে দুপুর হল একটি গ্রাম সদাশিব দূর থেকে দেখল এখানে দু চারজন লোক ফিরে এসেছে গ্রামের সামনে দিয়ে যাওয়ার সময় সদাশিব ঘোড়া দাঁড় করাল হাত তুলে হাঁক দিল এই যে শুনছেন আপনাকে বলছি কিন্তু গ্রামবাসীরা কেউ কাছে এলো না লাঠি হাতে সন্দিগ্ধভাবে দূরে দাঁড়িয়ে রইল সদাশিব আবার হাঁক দিল শুনছেন হ্যাঁ আপনি আপনি তখন একজন বুড়ো লোকে গিয়ে এসে বলল তুমি কে কি চাও আমি রাহি জরুরি কাজে বিজাপুরে যাচ্ছি তোমরা আমাকে থেকে ভয় পাচ্ছ কেন বিজাপুরের সিপাইরা আমাদের গ্রাম লুটে নিয়েছে তুমি কি বিজাপুর দলের লোক না না আমি পুনার লোক দেখছো না আমি মারাঠি তবে বিজাপুরে যাচ্ছ কেন এ প্রশ্নের জবাব সদাশিবের তৈরি ছিল সে বলল আসলে আমার মামাকে খুঁজতে যাচ্ছি আচ্ছা বলতে পারো এই রাস্তা দিয়ে খোঁড়া ঘোড়ায় চড়ে কেউ গিয়েছে হ্যাঁ খুব ভোরবেলায় গিয়েছে তখনও সূর্য ওঠেনি হ্যাঁ সেই বুঝি তোমার মামা মামাই বটে একেবারে সাক্ষাৎ কংস মামা সদাশিব আর দাঁড়ালো না ঘোড়া চালিয়ে দিল ঘোড়া ঘোড়ার সওয়ার রাতারাতি অনেক দূর এগিয়ে গিয়েছে যা হোক সন্ধ্যের আগেই সদাশিব তাকে ধরে ফেলবে রাস্তায় আর বড় নদী নেই তবে ছোটখাটো ঝর্ণা অনেক আছে সদাশিব ঘোড়ার পিঠে বসে বসেই দুপুরের খাওয়া শেষ করল ঘোড়াটাকে ঘাস খাবার জন্য কিছুক্ষণ ছেড়ে দিল তারপর আবার চলল কিন্তু ঘোড়া ঘোড়ার দেখা নেই সন্ধে হয় সূর্য ডুবুডুবু কোথায় গেল ঘোড়াটা তবে কি রাস্তা ছেড়ে পাহাড়ের পথ ধরেছে পাহাড়ের পথে যাওয়া খোঁড়া ঘোড়ার কম্ব নয় নিশ্চয়ই রাস্তা দিয়েই যাচ্ছে কিন্তু গেল কোথায় সন্ধে হল চাঁদের আলো ফুটল সেই কালকের চাঁদ আজ একটু বড় হয়েছে সদাশিব থামল না চলতেই লাগল যদি একটা শূন্য গ্রাম পায় তার শূন্য ঘরে রাত কাটাবে নইলে গাছের ডালে রাত কাটাতে হবে তাছাড়া খাবারও ফুরিয়ে এসেছে বড়জোর কাল সকাল পর্যন্ত চলবে খাবার জোগাড় করতে হবে ঘোড়াটাও ক্লান্ত চলতে চলতে থেমে যাচ্ছে আবার তার পেটে গোড়ালির গুঁতো মেরে চালাতে হচ্ছে এই রকম এক জায়গায় ঘটক থেমেছে হঠাৎ সদাশিবের কানে এলো ঠুং ঠুং ঘন্টির আওয়াজ এই আওয়াজ সদাশিবের চেনা গায়ের মন্দিরে সন্ধ্যারতির ঘণ্টি বাজছে সদাশিব পাশের দিকে তাকালো কিন্তু গ্রাম দেখতে পেল না খানিকটা চড়াই উঠেছে তার গায়ে মানুষের পায়ে হাঁটা পথের মতো অস্পষ্ট চিহ্ন হয়তো চড়াইয়ের ওপারে গ্রাম আছে রাস্তা থেকে দেখা যাচ্ছে না সদাশিব ঘোড়া থেকে নেমে তার রাশ ধরে সেই দিক পানে চলল এবড়ো খেবড়ো চড়াই পঞ্চাশ ষাট গজ গিয়ে সদাশিব তার মাথায় উঠল সামনেই চড়াইয়ের কোলে একটা ছোট গ্রাম ত্রিশ চল্লিশটি খড় ছাওয়া কুটির কিন্তু একটি কুটিরেও বাতি জ্বলছে না চাঁদের আলোয় শূন্য গ্রামটি নিঝুম হয়ে আছে সদাশিব অবাক হল গ্রামে কেউ নেই তবে ঘন্টি বাজাচ্ছিল কে ঠিক এই সময় সদাশিব আবার শুনতে পেল সেই ঘণ্টির শব্দ গ্রামের ভেতর থেকেই শব্দ আসছে সিন্ধু ঘটককে সেইখানে ছেড়ে দিয়ে সদাশিব নেমে গেল গ্রামের কুঁড়ে ঘরগুলি অবিন্যস্তভাবে এখানে ওখানে দাঁড়িয়ে আছে তাদের ফাঁকে ফাঁকে যাতায়াতের পথ এদিক ওদিক ঘুরতে ঘুরতে সে হঠাৎ দেখতে পেল একটি ছোট্ট মন্দিরের মধ্যে প্রদীপ জ্বলছে পাথরের মন্দির বোধহয় গ্রামের মধ্যে এই একটি মাত্র পাকা বাড়ি কিন্তু লোকজন কাউকে দেখা যাচ্ছে না সদাশিব পা টিপে টিপে সেই দিকে চলল মন্দিরের খোলা দরজার সামনে গিয়ে দেখল ভেতরে বিঠোবার মূর্তি রয়েছে আর একটি মেয়ে মন্দিরের মধ্যে বসে পুজো করছে মেয়েটি দরজার দিকে পেছন ফিরে পুজো করছিল তাই সদাশিবকে দেখতে পেল না সদাশিব দেখল মেয়েটি একলা তার সঙ্গে অন্য কেউ নেই সদাশিব সন্তর্পণে যেই আর এক পা বাড়িয়েছে অমনি পায়ের তলায় পাথরকুচি পড়ে একটা শব্দ হলো মেয়েটা ঘাড় ফিরিয়ে দেখল তারপর অস্ফুট চিৎকার করে ধর্মড়িয়ে উঠে মন্দিরের দৌড় ভেতর থেকে বন্ধ করে দিল কিছুক্ষণ দুপক্ষই চুপচাপ তারপর সদাশিব গলা ঝাড়া দিয়ে বলল ভয় পেও না আমি তোমার অনিষ্ট করব না মন্দিরের ভেতর থেকে সারা শব্দ এলো না তখন সদাশিব আবার বলল আমার কোনো বদ মতলব নেই তুমি যদি ভয় পাও আমি চলে যাচ্ছি সে কিন্তু চলে গেল না অপেক্ষা করে রইল খানিক পরে মন্দিরের ভেতর থেকে মেয়েলি মিহি গলা এলো তুমি কে কি চাও কিচ্ছু চাই না আমি মারাঠি হিন্দু রাস্তা দিয়ে যাচ্ছিলাম ঘন্টি শব্দ শুনে এসেছি এটা কি বিঠ্ঠলের মন্দির হ্যাঁ তুমি বিজাপুরের সিপাহী নও না আমি পুনা থেকে আসছি আবার খানিক্ষণ চুপচাপ তারপর খুট করে শব্দ হলো দরজা একটু ফাঁক করে মেয়েটি উঁকি মারল সে দেখল আগন্তুক ছেলে মানুষ তার হাতে অস্ত্রশস্ত্র নেই শুধু একটা ঝুলি দরজা আর একটু ফাঁক করে সে বলল তোমার নাম কি সদাশিব এখানে কি চাও বলেছি তো কিছুই চাই না মন্দিরের ঘন্টি শুনতে পেয়ে এসেছি তুমি বিঠেলের পূজা করছিলে হ্যাঁ সদাশিব মন্দিরের পৈঠায় মাথা ঠেকিয়ে প্রণাম করলো তারপর বলল গাঁয়ে লোকজন কেউ নেই কেন মেয়েটি এবার বেরিয়ে এসে বলল বিজাপুরি সিপাহীরা এসেছিল তাই গাঁয়ের লোক সব পালিয়েছে পাহাড়ের গুহার মধ্যে লুকিয়ে আছে সদাশিব এবার মেয়েটিকে ভালো করে দেখল সামনে থেকে চাঁদের আলো আর পেছন থেকে প্রদীপের আলো তার গায়ে পড়েছে কালো মেয়েটি ছোটখাটো গড়ন বেশ শ্রী আছে বয়স এগারো বারো বছরের বেশি নয় সেই নির্জন গ্রামে একলা কি করছে সে জিজ্ঞেস করল তুমি এখানে একলা আছো মেয়েটি একটু হাসল বলল না আমিও পালিয়েছি আমার বাবা বিঠলের পূজারী তিনি বুড়ো মানুষ তার উপর বিজাপুরীদের হাতে জখম হয়েছেন তিনি আসতে পারেন না তাই আমি বিঠলের পুজো দিতে আসি সদাশিব একটা নিঃশ্বাস ফেলে পৈঠার ওপর বসল বলল বিজাপুরী সিপাহীরা বড় অত্যাচার করে না শিবাজির সৈন্য কিন্তু গ্রামের লোকের ওপর অত্যাচার করে না মেয়েটির এতক্ষণে ভয় কেটেছে কৌতূহল দেখা দিয়েছে সেও চাতালের ওপর বসল বলল শিবাজির নাম শুনেছি তুমি বুঝি শিবাজির দলের লোক সদাশিব একটু ঘাড় নাড়ল এই মেয়েটিকে দেখে ওর কথা শুনে কুঙ্কুর কথা মনে পড়ে যায় সে বলল আমার গায়ে তোমার মতো একটি মেয়ে আছে তার নাম কুঙ্কু তোমার কি নাম মেয়েটি একটু ঘাড় বেঁকিয়ে বলল সেবন্তী তারপর দুজনের মধ্যে ভাব হয়ে গেল সেবন্তীর মনে ভারী কৌতূহল সে নানা কথা জিজ্ঞেস করতে লাগলো সদাশিব এক সময় বলল সেবন্তী বেহেন আমার বড় তেষ্টা পেয়েছে একটু জল দিতে পারো দিচ্ছি বলে সেবন্তী মন্দির থেকে জল এনে দিল সদাশিব ঢকঢক করে এক ঘটি জল খেয়ে ফেলল ঘটি রেখে এসে সেবন্তী আবার বসল বলল সদাশিব ভাই তোমার থলিতে কি আছে খাবার আছে কিন্তু বেশি নেই সব ফুরিয়ে এসেছে প্রায় কাল যে কি খাবো তাই ভাবছি তুমি এখন কি করবে রাত্রিরে কি এখানেই থাকবে হুম তাই তো ইচ্ছে যদি তোমার অমত না থাকে কোনো একটা ঘরে শুয়ে থাকবো সকাল হলেই চলে যাব সেবন্তী বেহেন তুমি আমাকে কিছু খাবার দিতে পারো আমি এমনি চাই না আমার কাছে পয়সা আছে শিবন্তী গালে হাত দিয়ে খানিক ভাবল তারপর বলল গ্রামে তো খাবার জিনিস কিচ্ছু নেই যা ছিল তার বেশিরভাগ বিজাপুরি সিপাহীরা লুটে নিয়ে গেছে বাকি খাবার গ্রামের লোকেরা গুহায় নিয়ে গেছে না তাহলে থাক আমি চালিয়ে নেব তুমি এবার ফিরে যাও দেরি হলে আবার তোমার বাবা ভাববেন তুমি তাহলে রাত্রিরে এখানেই থাকবে হ্যাঁ শিবন্তী মন্দিরের সামনে একটা কুঁড়ে ঘর দেখিয়ে বলল তুমি ওই ঘরে শুয়েও ওটা আমাদের ঘর আচ্ছা শিবন্তী উঠল মন্দিরের দরজা বাইরে থেকে ভেজিয়ে দিয়ে একটু হেসে বলল আমি তবে যাই এসো বেহেন সেবন্তী চলে গেল চাঁদের আলোয় যেন মিলিয়ে গেল সদাশিব আরো কিছুক্ষণ বসে রইল তারপর উঠে পড়ল তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়া দরকার ভোরেই আবার বেরিয়ে পড়তে হবে এখনো দুদিনের রাস্তা বাকি সেবন্তীর ঘরে দোর বন্ধ করে সদাশিব ঘুমিয়ে পড়েছিল তখনও চাঁদ অস্ত যায়নি দরজায় খুটখুট শব্দ শুনে সে জেগে উঠল কিছুক্ষণ চুপ করে শোনবার পর সে সতর্কভাবে বলল কে বাইরে থেকে মিহি গলায় উত্তর এলো আমি সেবন্তী দোর খোলো সদাশিব দোর খুলে দেখল সেবন্তী হাসি মুখে দাঁড়িয়ে আছে তার হাতে একটা পুঁটলি সে আশ্চর্য হয়ে বলল তুমি আবার এলে যে সেবন্তী পুঁটলি দেখিয়ে বলল তোমার জন্য খাবার এনেছি কই তোমার থলি বার করো সদাশিব আরও আশ্চর্য হয়ে থলি বার করে দিল বলল খাবার খাবার কোথায় পেলে সেবন্তী পুঁটলি থেকে খাবার সদাশিবের থলিতে ভরে দিতে দিতে বলল সে খবরে তোমার দরকার কি এতে তোমার দুদিন চলে যাবে তোমাকে যতই দেখছি কুঙ্কুর কথা মনে পড়ছে কত পয়সা দেবো সেবন্তী বেহেন পয়সা চাই না তুমি আবার এই রাস্তা দিয়ে ফিরবে তো হ্যাঁ আমার জন্য নগর থেকে কিছু মিছু কিনে এনো আমি রোজ সকাল সন্ধে এইখানে বসে তোমার পথ চেয়ে থাকবো আচ্ছা যদি ফিরি নিশ্চয়ই নিয়ে আসবো তুমি আরেকটু ঘুমিয়ে নাও সকাল হতে এখনো অনেক দেরি আচ্ছা আচ্ছা সেবন্তী কিছু দূর চলে যাওয়ার পর সদাশিব ডাকল সেবন্তী বেহেন সেবন্তী ফিরে এসে কাছে দাঁড়াল কি সদাশিব বলল গ্রামবাসীদের বলো তারা এখন গ্রামে ফিরে আসতে পারে আর কোনো ভয় নেই কিন্তু বিজাপুরী সিপাহীর দল যে এই পথ দিয়ে ফিরে আসবে না তারা আর ফিরে আসবে না পরদিন কাক কোকিল ডাকার সঙ্গে সঙ্গে সদাশিব যাত্রা শুরু করল সারা দিন পথ চলল দুপুরবেলা সেবন্তীর দেওয়া খাবার খেল কয়েক মুঠো শুকনো ছোলা কয়েকটা জোয়ারের রুটি আর এক ডেলা আখের গুড় যাদের সর্বস্ব সেপাইরা লুটে নিয়ে গেছে তারা এর বেশি আর কি দিতে পারে সেবন্তী বেহেন যেন কুঙ্কুর যমজ বোন নিশ্চয়ই নিজের খাবার তাকে দিয়েছে সব মেয়ে কি একরকম হয় সারাদিন চলেও সে ঘোড়া ঘোড়ার দেখা পেল না কোথায় গেল ঘোড়া আর তার সওয়ার তবে কি তারা পিছিয়ে গেছে হয়তো ঘোড়া ঘোড়া আর চলতে পারেনি তাই সবার পিছিয়ে পড়েছে কিন্তু যদি কোনো উপায় এগিয়ে গিয়ে থাকে সদাশিব শাহাজিকে খবর দেবার আগেই যদি বিজাপুর দরবারে খবর পৌঁছে যায় তাহলে সর্বনাশ সদাশিবের এতদূর আশাই মিথ্যে হয়ে যাবে শাহজিকে সুলতান হয়তো কাতল করবেন সদাশিব যথাসাধ্য জোরে ঘোড়া চালাল কিন্তু ঘোড়া ঘোড়ার নাগাল পেল না সন্ধেবেলায় সে এমন এক জায়গায় এসে পৌঁছল যেখানে কোনো লোকালয় নেই কি করা যায় সে রাস্তা থেকে খানিকটা দূরে গিয়ে সিন্ধু ঘটককে একটা গাছের তলায় ছেড়ে দিল আর নিজে গাছে উঠে বসল গাছটি বেশ বড় আর ঝাঁকড়া সদাশিবের গাছে ঘুমানোর অভ্যেস আছে সে একটা মোটা ডালে দুদিকে পা ঝুলিয়ে বসল গুঁড়িটাকে দুহাত দিয়ে জড়িয়ে তার গায়ে গাল রেখে ঘুমিয়ে পড়ল গাছের নিচে আশেপাশে ঘাস গজিয়েছে সিন্ধু ঘটক চাঁদের আলোয় তাই খেতে লাগল তারপর পেট ভরলে গাছের তলায় বসে সেও ঘুমোতে লাগল পরদিন সদাশিব আবার চলল আজ কিন্তু রাস্তার চেহারা অন্যরকম মাঝে মাঝে রাস্তায় দু চারটে লোক দেখা যাচ্ছে রাস্তার ধারে গ্রামের সংখ্যাও বেশি কিন্তু বেশিরভাগ গ্রামেই মুসলমানের বাস সদাশিব বুঝল বিজাপুর নগর আর বেশি দূর নয় দুপুরবেলা সদাশিব সিন্ধু ঘটককে রাস্তার ধারে ঘাসের ওপর ছেড়ে দিয়ে নিজেও খেতে বসল বসে বসে খাচ্ছে আর ভাবছে এমন সময় দেখল পেছন দিক থেকে একপাল ভেড়া নিয়ে একটা লোক আসছে বোধহয় কাছের কোনো গ্রাম থেকে আসছে কারণ সদাশিব আগে তাদের রাস্তায় দেখতে পায়নি লোকটা ভারী জোয়ান একজন মুসলমান বাঁশি বাজাতে বাজাতে চলেছে ভেড়াগুলো তার আগে আগে যাচ্ছে সদাশিবের সামনাসামনি এসে লোকটা বাঁশি থামালো একগাল হেসে বলল কি এখানে বসে কি হচ্ছে সদাশিব দেখল লোকটা বেশ ফুর্তি ভাজ সেও হেসে বলল খাচ্ছি খেয়েই আবার রওনা দিতে হবে বিজাপুর আর কত দূর বলতে পারো তুমি বিজাপুর যাচ্ছ হ্যাঁ লোকটা সিন্ধু ঘটকের দিকে তাকালো তারপর বলল তোমার ঘোড়া আছে দেখছি তবু আজ বিজাপুর পৌঁছতে পারবে না আজ রাত্রিটা পথেই কাটাতে হবে কাল বেলা দু ঘড়ি আন্দাজ শহরে পৌঁছবে তুমি কোথায় যাচ্ছ <laughs> আমিও বিজাপুর যাচ্ছি আমি পৌঁছবো পরশু এত ভেড়া নিয়ে যাচ্ছ কেন ভেড়া কাটবো বিক্রি করব আমি কষাই লোকটা বাঁশি বাজাতে বাজাতে চলে গেল কিছুক্ষণ পরে খাওয়া শেষ করে সদাশিব সিন্ধু ঘটকের পিঠে চড়ে রওনা হলো কিছু দূর এগিয়ে ভেড়ার পাল আর কসাইয়ের সঙ্গে আবার দেখা হলো কসাই বাঁশি বাজাতে বাজাতে চলেছে হেসে বলল বিজাপুরে আবার দেখা হবে ভালো মাংস চাও তো আমার দোকানে এসো পীর বস কসাইয়ের নাম সবাই জানে এমন মাংস আর কোথাও পাবে না হো হো করে হেসে সে আবার বাঁশি বাজাতে লাগল সদাশিব এগিয়ে চলল ভাবল ভারী মজাদার কষাই তো অবশ্য পীরবাক্স কষাইয়ের সঙ্গে আর তা দেখা হয়নি সেদিন সন্ধেবেলা সদাশিব এক নদীর ধারে পৌঁছল নদী খুব চওড়াও নয় গভীরও নয় তবে নৌকো চলে ওপারে একটা খড় বোঝাই নৌকো বাঁধা রয়েছে নদীর ধারে এক গাদা খড় ডাঁই করা রয়েছে সদাশিব নদী পার হল নদীর জল সিন্ধু ঘটকের পেট পর্যন্ত পৌঁছল ওপারে গিয়ে সদাশিব দেখল নৌকোর মাঝি মাল্লা কেউ নেই হয়তো কাছেই গ্রাম আছে সদাশিব একটু ভাবল গ্রাম কোথায় খুঁজতে যাওয়া ঠিক হবে না তার চেয়ে নদীর ধারে এই খড়ের গাদার মধ্যে রাত কাটালে মন্দ হয় না সকাল না হলে মাঝিমাল্লারা আসবে না তার আগেই সে বেরিয়ে পড়বে সিন্ধু ঘটককে নদীর ধারে ছেড়ে দিয়ে সদাশিব রাত্রির খাবার খেয়ে নিল তারপর খড়ের গাদার মধ্যে ঢুকে শুয়ে রইল খড়ের মধ্যে বেশ গরম সদাশিবের শরীরও কদিন অনবরত ঘোড়া চালিয়ে ক্লান্ত হয়েছিল সে অঘরে ঘুমিয়ে পড়ল একেবারে ঘুম ভাঙল যখন পূবের আকাশে উষার আলো ঝিলমিল করছে সদাশিব খড়ের গাদা থেকে বেরিয়ে এসে দেখল নদীর জলের ওপর সাদা মলমলের মতো কুয়াশা জমেছে ঘোড়াটা খানিক দূরে নদীর ধারে দাঁড়িয়ে আছে সদাশিব তাড়াতাড়ি সেই দিকেই চলল বড্ড দেরি হয়ে গেছে কিন্তু ঘোড়ার কাছে গিয়ে সে থমকে দাঁড়িয়ে পড়ল এ কি এ তো সিন্ধু ঘটক নয় এই যে এই যে সেই ঘোড়া ঘোড়াটা ওই যে হাঁটুতে ফেটটি বাঁধা রয়েছে সদাশিব মাথায় হাত দিয়ে বসল ব্যাপার বুঝতে তার দেরি হলো না ঘোড়া ঘোড়ার সওয়ার কখনো একসময় পিছিয়ে গিয়েছিল তারপর সারা রাস্তা তার পেছন পেছন আসছিল আজ রাত্রিরে কোনো সময় সে নদী পার হয়ে সিন্ধু ঘটককে চাঁদের আলোয় দেখতে পেয়েছে তারপর নিজের ঘোড়া ঘোড়াটা এখানে রেখে সিন্ধু ঘটকের পিঠে চড়ে পালিয়েছে এখন উপায় সদাশিবের কান্না এলো এই খোঁড়া ঘোড়াটার পিঠে চড়ে বিজাপুর যেতে হবে হয়তো পৌঁছতে সন্ধে হয়ে যাবে ইতিমধ্যে সুলতানের কানে খবর উঠবে কিন্তু উপায় কি সদাশিব খোঁড়া ঘোড়ার পিঠে কম্বল বাঁধল মুখে লাগাম লাগালো তারপর ন্যাংচাতে ন্যাংচাতে বিজাপুরের দিকে চলল ঢেউ খেলানো রাস্তা বেলা দুঘড়ি সময় একটা চড়াইয়ের মাথায় উঠে সদাশিব দেখল দূরে আকাশের গায়ে বিজাপুর শহরের দুর্গ যেন আঁকা রয়েছে সেখানে পৌঁছতে কিন্তু দুপুর পার হয়ে গেল বিজাপুর নগরের দুর্গের নিচে দাঁড়িয়ে তার মাথার দিকে তাকালে মাথা ঘুরে যায় এত উঁচু তরুণের প্রবেশপথ উঁচু কিন্তু বেশি চওড়া নয় সদাশিব যখন পৌঁছল দ্বারে বেশি ভিড় নেই প্রহরীরা পাহারা দিচ্ছে দু চারজন মুসাফির শহরে ঢুকছে দু চারজন বেরোচ্ছে বাইরে উটের দল বসে আছে একপাল গাধা পিঠে মালের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে এক পাশে পাঁচিলের গায়ে বড় বড় লোহার আংটা ঝুলছে তাতে পাশাপাশি কয়েকটা ঘোড়া বাঁধা রয়েছে সদাশিব কোনো দিকে না তাকিয়ে একেবারে ঘোড়া শুদ্ধ তোরণের দ্বারের সামনে হাজির হল অমনি দুজন প্রহরী বল্লম নিয়ে তার পথ আটকে দাঁড়ালো একজন বলল ঘোড়া নিয়ে ফটক দিয়ে ঢোকবার হুকুম নেই কে তুমি আমি পুনা থেকে জরুরি কাজে এসেছি আগে ঘোড়া বেঁধে রেখে এসো তারপর তোমার কথা শুনব সদাশিব ঘোড়া বাঁধার জায়গায় গেল সেখানে ছ সাতটা ঘোড়া বাঁধা রয়েছে সদাশিব ঘোড়া থেকে নেমে অন্য ঘোড়াদের পাশে নিজের ঘোড়া বাঁধতে যাবে এমন সময় এমন সময় একটা ঘোড়ার নাক ঝাড়ার শব্দে চমকে উঠল ফিরে দেখল আরে এ কি সিন্ধু ঘটক যে লোকটা সিন্ধু ঘটককে চুরি করেছিল সে এইখানে তাকে বেঁধে রেখে নগরে প্রবেশ করেছে সদাশিবের বুক নেচে উঠল কিন্তু এখন সময় নেই সে সিন্ধু ঘটকের গায়ে একবার হাত বুলিয়ে ফটকের কাছে ফিরে গেল প্রধান প্রহরী জিজ্ঞাসা করল নগরে কার সঙ্গে তোমার জরুরি কাজ আমার মামা বলবন্ত রাও মনসবদার শাহজি ভোসলের অধীনে কাজ করে আমি মামাকে জরুরি খবর দিতে এসেছি কিন্তু মনসবদার শাহজি ভোসলে তো এখানে নাই তিনি নিজের দলবল নিয়ে সেনাপতি মুস্তাফা খার সঙ্গে জিঞ্জি দুর্গ অবরোধ করতে গিয়েছেন হ্যাঁ এখানে নেই না জিঞ্জি দুর্গ কোথায় কত দূর প্রহরী ডান দিকের রাস্তা দেখিয়ে বলল জিঞ্জি দুর্গ ওই দিকে চার পাঁচ দিনের পথ সদাশিব একটু ভাবল এ মন্দ হল না সুলতান খবর পেলেও শাহজি তার নাগালের বাইরে এখনো সময় আছে সে বলল আমাকে যেতেই হবে মামাকে খবরটা না দিলেই নয় আচ্ছা সেলাম সেলাম সদাশিব ঘোড়ার কাছে ফিরে গেল এদিক ওদিক চেয়ে দেখল কেউ তাকে লক্ষ্য করছে না সে তখন সিন্ধু ঘটককে খুলে নিয়ে তার পিঠে চড়ে বসল যে রাস্তা প্রহরী দেখিয়ে দিয়েছিল সেই রাস্তায় ঘোড়া ছুটিয়ে দিল সদাশিব চলেছে তো চলেছেই দিন যায় রাত আসে আবার দিন আসে পূর্ণিমা কেটে গিয়ে কৃষ্ণপক্ষ আরম্ভ হয় কিন্তু জিঞ্জির পথ আর শেষ হয় না কোথায় জিঞ্জি কত দূর এদিকে রাস্তার ধারে ধারে যেসব গ্রাম আছে তাদের অবস্থা ভালো এদিকে তো আর লুটপাট হয়নি গ্রামবাসীরা সদাশিবকে খেতে দেয় রাত্রে শোয়ার জায়গা দেয় সদাশিব প্রশ্ন করে জিনজি এখান থেকে কত দূরে তারা হাঁ করে থাকে বলে জিনজি জিনজি আবার কি সদাশিব ঘুরিয়ে বলে বিজাপুরি পল্টন কোন দিকে গেছে তারা আঙুল দেখিয়ে বলে ও ও ওই দিকে সদাশিব সেই দিকে ঘোড়া চালায় রাস্তা আগের মতোই আঁকা বাঁকা উঁচু নিচু মাঝে মাঝে নদী আছে রাস্তায় যারা যাতায়াত করে তারা কেউ দূরের যাত্রী নয় বেশিরভাগই এই গ্রাম থেকে ও গ্রামে যায় কদাচিৎ দু একদল সওদাগরের উট গলা উঁচু করে চলে যায় দু চারটে গরুর গাড়ি মালের বোঝা নিয়ে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে চলতে থাকে একদিন বেলা সদাশিব চলেছে শুনতে পেল পেছনে খটখট ঘোড়ার খুঁড়ের শব্দ ঘাড় ফিরিয়ে দেখল দুজন সবার আসছে তাদের সাজ পোশাক তলোয়ার বল্লম দেখে সদাশিব বুঝল এরা বিজাপুরের সৈনিক সে তাড়াতাড়ি রাস্তার এক পাশে সরে গেল বিজাপুরি সওয়ারদের তেজি ঘোড়া কিছুক্ষণের মধ্যেই সদাশিবের পাশাপাশি হল সদাশিবের ঘোড়া দেখে বিজাপুরি ঘোড়া দুটো অবজ্ঞাভরের নাক ঝাড়া দিল সওয়ার দুজন সিন্ধু গোটকের পানে তাকাতে তাকাতে চলল তারা নিজের ঘোড়ার বেগ কমিয়ে সিন্ধু ঘটকের সঙ্গে সঙ্গে যেতে লাগল সদাশিব লক্ষ্য করল সবার দুজন সামান্য সেপাই শ্রেণীর লোক নয় তাদের দরজা আরো উঁচু বোধ হয় হাওয়ালদার কি জুমলাদার তাদের মধ্যে একজন হঠাৎ হেসে উঠে বলল সোহানিয়া মিয়া এমন জ্বালার মতো পেটেওয়ালা ঘোড়া কখনো দেখেছ সুভান মিয়া হাসতে হাসতে মাথা নাড়ল তারপর তার চোখ ঘোড়া ছেড়ে আরোহীর দিকে গেল সে দেখল একটা ছোট ছেলে এখনো গোপ ওঠেনি সে বলল কি রে চোড়া তোর ঘোড়া কি খায় সদাশিব বলল ঘাস খায় দুজনে হো হো করে হেসে উঠল যেন ভারী হাসির কথা <laughs> অন্য মিয়া জিজ্ঞাসা করল শুধু ঘাস খায় দানা খায় না না সুভান মিয়া বলল তবে বোধহয় হাওয়া খায় হাওয়া খেয়ে খেয়ে পেট ফুলে গেছে উঠতে পারে সদাশিব মাথা নেড়ে বলল তবে পক্ষীরাজ নয় পক্ষীরাজ হলে উঠত কি বলো হায়দার মিয়া এইভাবে হাসি মস্করা করতে করতে দুই মিয়া সদাশিবের সঙ্গে সঙ্গে চলল কিছু দূর চলবার পর হায়দার মিয়া সদাশিবকে জিজ্ঞেস করল তোর নাম কি রে কোথায় যাবি আমার নাম সদাশিব আমি জিঞ্জি যাব ও তুইও জিঞ্জি যাবি ওই জিঞ্জিতে তোর কি দরকার রে আমার মামার সঙ্গে দেখা করা দরকার দুজনেই বেশ আশ্চর্য হয়েছে মনে হলো হায়দার মিয়া সন্দেহ ভরা চোখে তার দিকে তাকালো হুম তোর বাড়ি কোথায় কোথা থেকে আসছিস পুনা থেকে পুনা থেকে হায়দার মিয়া এবং সুভান মিয়া একবার মুখ চাওয়াচাওয়ি করল তারপর হায়দার মিয়া কড়া সুরে বলল তুই জিঞ্জিতে কার কাছে কি জন্যে যাচ্ছিস সব কথা খুলে বল নইলে কেটে ফেলবো সদাশিব কাঁদো কাঁদো হয়ে বলল আমি তো বলতেই যাচ্ছিলাম সত্যি কথা বলবি সদাশিব তখন শিবাজির শেখানো গল্প বলল আমার মামা বলবন্তরাও নায়েক বিজাপুরের মনসবদার শাহজির সৈন্যদলের এক হাবিলদার পুনায় মামার ঘরবাড়ি জমিজিরাত আছে মালদার লোক মামা পুনায় থাকে না শাহজির ফৌজের সঙ্গে বিজাপুরে থাকে আর মামি ছেলেপুলে নিয়ে পুনায় থাকে আমিও মামার বাড়িতে থাকি এক মাস আগে শিবাজির দলের ডাকাতরা মামার ঘরবাড়ি সব লুটে নিয়ে গেছে তাই আমি মামাকে খবর দিতে বেরিয়েছিলাম বিজাপুরে গিয়ে শুনলাম মামা শাহজির সঙ্গে জিঞ্জি গিয়েছে তাই আমিও জিঞ্জি যাচ্ছি দুই মিয়া আবার মুখ তাকাতাকি করল সুভান মিয়া বলল শাহাজি ভোঁসলে শিবাজির বাপ তুই জানিস জানি বাপ বেটায় মুখ দেখা দেখি নেই দুই মিয়া কিছুক্ষণ খাটো গলায় নিজেদের মধ্যে কথা বলল তারপর সুভান মিয়া সদাশিবকে বলল আমরাও জিঞ্জি যাচ্ছি তুই আমাদের সঙ্গে আয় সদাশিব উল্লসিত হয়ে বলল তোমরাও জিঞ্জি যাচ্ছ তবে তো ভালোই হলো একলা যেতে বড় ভয় করে জানো তোমরা বুঝি বিজাপুরের ফৌজদার হ্যাঁ আয় আমাদের পিছন পিছন আচ্ছা কদিন আর লাগবে জিঞ্জি পৌঁছতে কাল সন্ধে নাগাদ পৌঁছানো যাবে দুজনে ঘোড়া ছুটিয়ে দিল সদাশিব ওদের পেছনে চলল কিন্তু সদাশিবের প্রাণে শান্তি নেই এ আবার এক নতুন ভেষা ওরা যদি মিথ্যে কথা ধরে ফেলে তবে সর্বনাশ ওরা নিশ্চয়ই বিজাপুরের দরবারের দূত জিনজিতে যাচ্ছে শাহজিকে বন্দি করতে এখন উপায় যেমন করে হোক ওদের আগে শাহজিকে সাবধান করে দিতে হবে সন্ধ্যা হতে আর দেরি নেই এমন সময় সদাশিব এক গ্রামে এসে উপস্থিত হল মিয়ারা আগেই এসেছে গ্রামের বেশিরভাগ লোক মুসলমান দু চার ঘর হিন্দু আছে সদাশিব দেখল মিয়াদের ঘোড়া দুটিকে দুজন সন্ডা লোক ডলাই মলাই করছে মিয়া দুজন খোলা জায়গায় খাটিয়া পেতে বসেছে ফর্সিতে তামাক খাচ্ছে গ্রামবাসীরা অনেকে খাটিয়া ঘিরে উবু হয়ে বসেছে হাসি গল্প হচ্ছে সদাশিবকে দেখে সুভান মিয়া বলল আরে তুই এসেছিস আমি ভেবেছিলাম তোর ঘোড়াটা রাস্তার উপর শুয়ে ঘুমিয়েই পড়েছে সদাশিব ঘোড়া থেকে নামল যেন মিয়ার রসিকতা বুঝতেই পারেনি এমন সরলভাবে বলল ঘুমোয়নি বড্ড থকে আছে কিনা তাই বেশি জোরে ছুটতে পারে না আমি কি আজ এই গ্রামেই থাকতে পাবো হায়দার মিয়া বলল হ্যাঁ ভাবি আমরাও থাকবো তুইও থাকবি কাল সকালে একসঙ্গে বেরোবো সদাশিব মিয়াদের মতলব বুঝল তারা তাকে চোখের আড়াল করতে চায় না বোধ হয় কিছু সন্দেহ করেছে কিন্তু সদাশিবের মতলব অন্যরকম ওদের আগে তাকে জিঞ্জিতে পৌঁছতে হবে ওরা যদি শাহাজির নামে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে জিঞ্জি যাত্রা করে থাকে তাহলে যেমন করেই হোক ওদের আগে শাহাজি ছাউনিতে পৌঁছানো দরকার সে রাত্রে সদাশিব একজন হিন্দু গ্রামবাসীর ঘরে খাওয়া দাওয়া করে তার দাওয়ায় শুয়ে রইল অনেক রাত্রি পর্যন্ত সে ঘুমের ঘরে শুনতে পেল মিয়ারা খানা পিনা হই হুল্লোড় করছে শেষ রাত্রে সদাশিবের ঘুম ভাঙল কৃষ্ণপক্ষের আধখানা চাঁদ আকাশের মাঝখানে জ্যোৎস্নায় চারিদিক ঝিমঝিম করছে গ্রাম নিশুতি সদাশিব আস্তে আস্তে গ্রাম থেকে বেরিয়ে এসে দেখল সিন্ধু ঘটক রাস্তার এক পাশে বসে আছে সদাশিবকে দেখে সে উঠে দাঁড়াল সদাশিব সিন্ধু ঘটকের মুখে লাগাম লাগাল পিঠে কম্বল বাঁধল তারপর যত দূর সম্ভব নিঃশব্দে তার পিঠে চড়ে বেরিয়ে পড়ল গ্রাম থেকে কিছু দূরে গিয়ে সজরে ঘোড়া ছুটিয়ে দিল সকাল হতে এখনো দু তিন ঘড়ি দেরি আছে সদাশিব এর মধ্যে অনেক দূর এগিয়ে যেতে পারবে সকাল হলো তারপর সূর্য মাথায় উঠল সদাশিব চলেছেই মাঝে দু একটা গ্রাম পড়ল সদাশিব থামল না এদিকে সে যতই এগিয়ে চলেছে ততই চারিদিকে পাহাড় ঘিরে ঘুরে আসছে দাক্ষিণাত্য পার্বত্য দেশ কিন্তু মাঝে মাঝে সমতল উপত্যকা আছে এখন আবার পাহাড় আরম্ভ হয়েছে পাহাড়ে চড়াই উতরাইয়ের ভেতর দিয়ে পাথুরে পথ পাক খেয়ে খেয়ে চলেছে সদাশিব সামনের দিকে চলেছে বটে কিন্তু তার কান পড়ে আছে পেছন দিকে এই বুঝি ঘোড়ার খুলের খটখট আওয়াজ শোনা যায় কিন্তু দুপুর কেটে গেল মিয়াদের দেখা নেই অনেক রাত পর্যন্ত আমোদ আহ্লাদ করে তাদের বোধহয় ঘুম ভাঙতে দেরি হয়েছে বিকেলের দিকে পাহাড়ের খাঁজে এক জায়গায় কুচি ঘাস দেখে সদাশিব সিন্ধুকোটককে সেখানে ছেড়ে দিল নিজেও কিছু খেয়ে নিল থলিতে সে মাঝে মাঝে যে খাবার সংগ্রহ করেছে তা প্রায় শেষ হয়ে এলো তাড়াতাড়ি খাওয়া সেরে সে আবার চলল পাহাড়ের ফাঁকে ফাঁকে মেঘ ঘোরাফেরা করছে হয়তো হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাবে তার আগে জিঞ্জি পৌঁছতে পারলেই ভালো জিঞ্জি আর বেশি দূর নয় পাহাড়ি জায়গায় কখন সূর্যাস্ত হয় বোঝা যায় না সদাশিব দেখল সূর্য দেখা যাচ্ছে না কিন্তু আকাশে ছাড়া ছাড়া মেঘের গায়ে সোনালি রোদ লেগে আছে সূর্যাস্ত হতে বেশি দেরি নেই সদাশিব আরো জোরে ঘোড়া চালালো কই জিনজি আর কত দূর এদিকে বৃষ্টি হয়ে গেছে মাটি ভিজে ভিজে গাছের পাতায় জল লেগে আছে সামনে নিচের দিকে গভীর একটা খাত দেখা যাচ্ছে তার কিনারায় ছোট্ট একটা গ্রাম সিন্ধু ঘটক সামনে ঢালু রাস্তা পেয়ে জোরে চলতে আরম্ভ করেছে এমন সময় পেছনে শব্দ শুনে সদাশিব চমকে উঠল ঘোড়ার ঘুরের খটখট শব্দ সদাশিব ঘাড় ফিরিয়ে দেখল হ্যাঁ দুই মিয়া আসছে সদাশিব গায়ের কাছাকাছি পৌঁছতে না পৌঁছতেই তারা এসে সদাশিবকে ধরে ফেলল তিনটে ঘোড়া মুখোমুখি দাঁড়ালো হায়দার মিয়া চোখ পাকিয়ে বলল তুই আমাদের ফেলে পালিয়ে এসেছিস যে সদাশিব অবাক হয়ে বলল পালিয়ে আসবো কেন তোমাদের সঙ্গে বেরোলে পেছিয়ে পড়তাম তাই আগে বেরিয়েছি এখন একসঙ্গে যাব হুম মিয়ারা দেখল সদাশিব ন্যায্য কথাই বলছে তারা আর কিছু বলল না ইতিমধ্যে তিনজন সবারকে রাস্তায় দেখে গাঁয়ের লোকজন বেরিয়ে এসে দাঁড়িয়েছিল সুভান মিয়া তাদের জিজ্ঞাসা করল জিনজি আর কত দূর একজন সামনে আঙুল দেখিয়ে বলল হুই যে হুই যে পাহাড়ের চূড়ো দেখা যাচ্ছে ওর উপারে জিঞ্জি দুর্গ এখান থেকে তিন চার কোষ হবে বটে সুভান মিয়া বলল এসো রাত্রি হওয়ার আগেই জিঞ্জি পৌঁছানো যাবে বলে ঘোড়ার রাশটা আলগা করল গ্রামবাসী বলল আজ পৌঁছতে পারবেন না সুভান মিয়া ঘোড়ার রাশ টেনে দাঁড়ালো বলল কেন আজ পৌঁছতে পারবো না কেন আগে নদী ফুলেছে যে নদী ফুলেছে তার মানে আগে নদীতে ঢল নেমেছে যে পাহাড়ে বৃষ্টি হয়েছিল কি না তাই নাকি চলো তো দেখি সকলে এগিয়ে চলল গ্রাম পার হতে না হতেই কানে এলো কলকল শব্দ সামনেই নদীর খাত বেশি চওড়া নয় বড় জোর চল্লিশ গজ তার কানায় কানায় জল ভরে উঠেছে ঘোলা জল পাগলের মতো ছুটে চলেছে জিঞ্জি যাওয়ার রাস্তাটা খাতের কিনারা পর্যন্ত এসে হঠাৎ শেষ হয়ে গিয়েছে আবার খাতের ওপার থেকে আরম্ভ হয়েছে মাঝখানে দুরন্ত নদী তিন ঘোড়সাওয়ার খাতের ধারে গিয়ে দাঁড়ালো গ্রামবাসীরাও তাদের দুপাশে সারি দিয়ে দাঁড়ালো হায়দার মিয়া কিছুক্ষণ ছুটন্ত জলের পানে তাকিয়ে থেকে প্রশ্ন করলেন জল কত একজন বলল তিন মানুষ সুভান মিয়া আর হায়দার মিয়া মুখ তাকাতাকি করলেন তাহলে এ নদী পার হওয়া যাবে নি যদিন না জল কমে তোর দিন এইখানেই থাকতে হবে কতদিনে জল কমবে ঠিক কি জনাব আর যদি পাহাড়ে বৃষ্টি না হয় রাতারাতি জল কমে যাবে কাল সকালে দেখবেন আবার হাঁটু জল তাহলে আজ রাত্রিটা গ্রামেই থাকা যাক সদাশিবের মাথায় বুদ্ধি খেলে গেল এই সুযোগ শিবাজি বলেছিলেন সিন্ধু ঘটক তিন মন বোঝা ঘাড়ে নিয়ে কৃষ্ণ গোদাবরী পার হতে পারে মিয়ারা পড়ে থাকুক সে আজই নদী পার হয়ে জিঞ্জি পৌঁছবে সদাশিব বলল আমাকে আজ যেতেই হবে না গেলে মামা মারবে সোভান মিয়া বলল বলিস কিরে ছোড়া এই নদী পার হবে কি করে পার হতে না পারি ডুবে মরব এই বলে সদাশিব ঘোড়া শুদ্ধ নদীর জলে লাফিয়ে পড়ল চল সিন্ধু ঘটক মিয়ারা হতভম্ব গ্রামের লোকেরা হৈ হৈ করে উঠল সিন্ধু ঘটকের কিন্তু ডোবার নামটি নেই সে অম্লান বদনে সাঁতার কেটে চলেছে তার জ্বালার মতো পেট তাকে ভাসিয়ে রেখেছে অবশ্য সব ঘোড়াই অল্প বিস্তর সাঁতার কাটতে পারে কিন্তু এই স্রোতে ঐরাবত ভেসে যায় ঘোড়া তো দূরের কথা সিন্ধু ঘটকও সোজাসুজি নদী পার হতে পারল না তেরচা ভাবে খানিক দূর ভেসে গেল তারপর হাঁচড় পাঁচড় করে উপারে উঠল সদাশিব মনে মনে বলল জয় ভবানী জয় ভবানী মিয়ারা জুলজুল করে চেয়ে রইল সিন্ধু ঘটকের পেট নিয়ে তারা কত ঠাট্টা তামাশা করেছে সেই সিন্ধু ঘটকের যে এত কেরামতি তা কে জানত সিন্ধু ঘটকের কাছে তাদের তেজি আরবি ঘোড়ার মাথা হেঁট হয়ে গেল ধন্য সিন্ধু ঘটক সিন্ধু ঘটক একবার গা ঝাড়া দিয়ে গায়ের জল ঝেড়ে ফেলল মিয়াদের সামনাসামনি এসে সদাশিব ওপার থেকে হাঁক দিয়ে বলল আমি চললাম আদাব মিয়া সাহেব এই বলে সে ঘোড়ার মুখ ফিরিয়ে ঘোড়া ছুটিয়ে দিল পাহাড়ের মাথার ওপর মুকুটের মতো জিঞ্জি দুর্গ দুর্গ তো নয় যেন মেঘের বুকে অমরাবতী তাকে ঘিরে আছে স্তরে স্তরে সাতটি প্রাকার সবচেয়ে নিচে যে প্রাকার তার বেড় দুই ক্রোশ তার ভেতরে আবার প্রাকার তার ভেতর আবার এমনি সাতটি প্রাকার ডিঙিয়ে তবে দুর্গের মণিকোঠায় পৌঁছানো যায় বিজাপুরের সেনাপতি মুস্তফা খান তার সৈন্যদল নিয়ে জিঞ্জি দুর্গ ঘিরে বসেছেন কিন্তু ছ মাসেও দুর্গের প্রথম প্রাকার ভেদ করতে পারেননি তিনি প্রাকারের বাইরে থানা দিয়ে বসে আছেন তার অধীনস্থ মনসবদারও তাদের সৈন্য সেপাই নিয়ে বসে আছে শাহজি এই সব মনসবদারদের একজন সকলেই বিরক্ত হয়ে উঠেছে সেপাইরাও সন্তুষ্ট নয় কিন্তু দুর্গ জয়ের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না ভোরের আলোয় প্রাকারের বাইরে বিজাপুরী সৈন্যদের ছাউনি দেখে মনে হয় যেন পাহাড়ের কোলে মেঘ লেগে আছে শিবিরের পর শিবির কিন্তু শিবির চক্র নিস্তব্ধ এখনো সৈন্যদল জেগে ওঠেনি শাহজি তাঁবু নিজের সৈন্যদলের মাঝখানে তিনি সেদিন সকালে নিজের তাঁবুতে শুয়ে ঘুমোচ্ছিলেন শাহজি একদিকে যেমন খুব বীর ছিলেন অন্যদিকে তেমনি শৌখিন বিলাসীও ছিলেন নাচ গানের প্রতি তার ভারী অনুরাগ ছিল কাল অনেক রাত পর্যন্ত নাচ গান আমোদ প্রমোদে কাটিয়ে তিনি ঘুমিয়েছেন ভোর হতে না হতেই তাঁবুর বাইরে কথা কাটাকাটির আওয়াজ শুনে তার ঘুম ভেঙে গেল বিরক্তভাবে বিছানায় উঠে বসে তিনি শুনতে পেলেন তাঁবুর দ্বার রক্ষী কাকে যেন বলছে তুই খেলে সব সকালে মনসর দলে দেখা চাস এখন দেখা হবে না মনসদ্দা ঘুমোচ্ছে যা ঘড়ি পরে আসিস একটি তরুণ মারাঠি কণ্ঠ মিনতি করে বলছে বড় জরুরি কাজ দেরি করলে সর্বনাশ হয়ে যাবে মনসবদারের ছেলে শিবাজি ভোসলে আমাকে পাঠিয়েছেন রক্ষী বলছে শিবাজির কাছ থেকে আসছিস তার নিশান আছে আছে কিন্তু সে তুমি চিনতে পারবে না তুমি একবারটি মনসবদারের কাছে এত্তলা দাও এই সময় শাহাজি ভেতর থেকে হাঁক দিলেন ওটা কে এসেছে তাকে আমার কাছে নিয়ে আয় তখন দ্বাররক্ষী সদাশিবকে শিবিরের মধ্যে নিয়ে এলো শিবিরের দেয়াল মখমল দিয়ে মোড়া ছাদ কিং খাবেন মেঝে পুরু পার্সি গালিচা শাহাজি খাটের ওপর মখমলের চাদর ঢাকা বিছানায় বসে আছেন চোখ দুটি লাল মুখে বিরক্তির ভাব অসময় কে তার ঘুম ভাঙাল সদাশিবকে দেখে তিনি কিছুক্ষণ ভুরু কুচকে চেয়ে রইলেন তারপর বললেন কে তুই কোথা থেকে এসছিস আমার নাম সদাশিব শিবাজি আমাকে পাঠিয়েছেন আমি তোরনা দুর্গ থেকে আসছি বটে কই নিশানটা দেখি এই যে নিশান সদাশিব গাছে গিয়ে হাতে বাঁধা তামার কবচ দেখালো মা জিজাবাই বলেছেন এই তাবিজ দেখলে তুমি চিনতে পারবে শাহজি তাবিজ দেখলেন তার মুখের চেহারা বদলে গেল দ্বার রক্ষীকে হাত নেড়ে বিদায় করে তিনি সদাশিবকে কাছে টেনে নিলেন বললেন জিজা তোকে পাঠিয়েছে বাহ শিববা পাঠিয়েছে বস বস আমার কাছে বস সদাশিব খাটের কিনারায় বসল শাহজি ধরা গলায় বললেন কেমন আছে রে তারা কতদিন যে তাদের দেখেনি সবাই ভালো আছেন শিবাজি একটা জরুরি খবর দিতে আমাকে তোমার কাছে পাঠিয়েছেন জরুরি খবর কি খবর সদাশিব তখন এক নিঃশ্বাসে সমস্ত খবর বলল শাহাজি তার মুখের উপর চোখ রেখে শুনলেন বলা শেষ হলে তিনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন তারপর তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল শেষে তিনি ভাঙা ভাঙা গলায় বললেন শিববা জিজা আমি ওদের কোনোদিন কোনো খবর নিইনি কিন্তু ওরা আমাকে এত ভালোবাসে আমাকে বাঁচাবার জন্য এত দূরে খবর পাঠিয়েছে এই বলে তিনি সদাশিবের গলা জড়িয়ে ধরে আরো জোরে কাঁদতে লাগলেন সদাশিব বলল আর কিন্তু বেশি সময় নেই সুলতানের পরোয়ানা নিয়ে এক্ষুনি লোক এসে পৌঁছবে শাহাজি চোখ মুছে বললেন আসুক আসুক আমি পরোয়া করি না আমার যা হওয়ার হবে যা তুই শিববার কাছে ফিরে যা তাকে বলিস আমার জন্য যেন সে বিজাপুরের সঙ্গে যুদ্ধ বন্ধ না করে মারাঠা দেশে বিজাপুরের যত দুর্গ আছে সব শিববা কেড়ে নিক দেশে হিন্দু রাজ্য স্থাপন করুক আমার না হয় গোলামি করে জীবন কেটে গেল শিববা যেন কারো গোলাম না হয় কিন্তু সুলতান যদি তোমাকে কোতল করে শাহজি ভোসলেকে কোতল করা তো সহজ নয় এখনো পাঁচ হাজার সিপাহী আমার রুটি খায় কিন্তু যাক যাক সে কথা শিবাকে বলিস আমার কথা যেন না ভাবে আমি নিজের ভাবনা নিজে ভাবব তবে শিব্বা যেন আমাকে একেবারে ভুলে না যায় শাহজির চোখে আবার জল এসে পড়ল আবার কান্নাকাটি শুরু হচ্ছে দেখে সদাশিব উঠে পড়ল বলল আমি তাহলে এবার যাই তোমার সব কথা শিব্বা রাজাকে বলবো শাহজি তার হাত ধরে কিছুক্ষণ তার পানে চেয়ে রইলেন বললেন কি ছেলে রে তুই এতটুকু ছেলের এত বুদ্ধি এত সাহস একলা তুই এই শত্রুপুরীতে এসছিস সাবাস এই তো চাই যার বুদ্ধি আর সাহস আছে সে পৃথিবী জয় করতে পারে তোরাও পারবি তিনি বালিশের তলা থেকে এক মুঠো মোহর নিয়ে সদাশিবকে দিলেন এই নে এই নে তো রাস্তার খরচ আর এই নে আংটি এটা তুই জিজাকে দিস তার সঙ্গে যদি আর দেখা না হয় এই আমার শেষ উপহার হীরের আংটি নিজের আঙুল থেকে খুলে শাহাজি সদাশিবকে দিলেন কাঁই বিচির মতো হীরেটা ঝকমক করে উঠল সদাশিব আংটি আর মোহর কোমরে গুঁজল তারপর শাহাজিকে প্রণাম করে বাইরে এলো শাহাজি জল ভরা চোখে তার পানে চেয়ে রইলেন সদাশিব ফিরে চলেছে তার বুকে কার্যসিদ্ধির আনন্দ ট্যাকে মোহরার আংটি সে যেন হাওয়ায় উড়ে চলেছে মুস্তফা খানের ছাউনি পার হয়ে সে একবার পেছনে ফিরে তাকাল ছাউনি সেপাইরা জেগে উঠেছে তাদের মাথার উপর জিঞ্জি দুর্গের বিরাট আয়তন আকাশ ভেদ করে উঠেছে সকালবেলার কাঁচা রোদে ঝলমল করছে জিঞ্জি দুর্গ পেছনে রেখে সদাশিব এগিয়ে চলল ঘরের দিকে তার মন টানছে শিবাজির দিকে মন টানছে সিন্ধু ঘটকও বোধ বুঝতে পেরেছে সে মোটা পেট নিয়ে লাফিয়ে লাফিয়ে ছুটছে সদাশিব ভাবতে ভাবতে চলেছে শিবাজি রাজাকে দেখবার জন্য তার মন আনচান করছে মা জিজাবাইয়ের আঙুলে আংটি পরিয়ে দেবার জন্য তার প্রাণ ছটফট করছে কিন্তু তোরনা দুর্গে ফিরে যেতে বারো চোদ্দ দিন লাগবে সেবন্তী বেহেন বলেছিল নগর থেকে কিছু কিনে আনতে নগর অর্থাৎ বিজাপুর শহর দেখা হয়নি ফেরার পথে বিজাপুরে গেলে কেমন হয় সদাশিব কখনো বড় শহর দেখেনি বিজাপুর নাকি দাক্ষিণাত্যের সেরা শহর মন্দ কি শহর দেখাও হবে সেবন্তীর জন্য কিছু কেনাও হবে সেই জন্য যদি দু ঘড়ি দেরি হয় ক্ষতি কি আসল কাজ তো হয়ে গেছে সেবন্তীর জন্য কি কিনবে সে খুব দামি জিনিস কিনবে রাঙা টকটকে চুনরি শাড়ি রূপর বালা রূপর হাঁসুলি সদাশিবের তো আর পয়সার অভাব নেই ট্যাঁকে করকরে মোহর সেবন্তীকে মনে পড়লে কুঙ্কুর কথাও মনে পড়ে কুঙ্কু গ্রামে আছে সে জানেও না সদাশিব কোথায় কুঙ্কুর জন্য কিছু কিনবে না অবশ্য কিনলেও কুঙ্কুকে দেওয়া হবে না আবার কবে কুঙ্কুর সঙ্গে দেখা হবে কে জানে তবু কুঙ্কুর জন্য সে কিছু কিনবে কিনে নিজের কাছে রেখে দেবে তারপর যখন দেখা হবে পুঙ্কুর জন্য কি কিনবে শাড়ি গয়না একটা আংটি কিনলে কেমন হয় সোনার আংটি শাহজি জিজাবাইকে যেমন আংটি দিয়েছেন সেও তেমনি কুঙ্কুকে একটি আংটি দেবে সামনে ঘোড়ার খুলের আওয়াজ পেয়ে সদাশিবের চমক ভাঙল সে চোখ তুলে দেখল এই রে সুভান মিয়া আর হায়দার মিয়া আসছে এতক্ষণে তারা নদী পার হয়েছে সদাশিব চট করে বুদ্ধি স্থির করে নিল সামনাসামনি হতেই মিয়ারা রাশ টেনে ঘোড়া থামালো হায়দার মিয়া কটমট করে তার দিকে তাকিয়ে বলল কিরে তুই এখনই ফিরে যাচ্ছিস যে সদাশিব কাঁদো কাঁদো গলায় বলল আমার মামা মরে গেছে লড়াই করতে করতে মরে গেছে তাই তাড়াতাড়ি মামিকে খবর দিতে যাচ্ছি আচ্ছা নদীর জল কি কমে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে আদাব সদাশিব ঘোড়া চালিয়ে দিল আর পেছনে ফিরে চাইল না মিয়ারা কিছুক্ষণ তার পানে চেয়ে রইল তারপর সামনের দিকে ঘোড়া চালালো সেনাপতি মুস্তফা খানের কাছে সুলতানের পরোয়ানা আগে দাখিল করা দরকার যেদিন সদাশিব তোর্ণা দুর্গ থেকে বেরিয়েছিল ঠিক তার এক মাস পরে সে ফিরে এলো ফেরার পথে অবশ্য উল্লেখযোগ্য কিছু ঘটেনি কিন্তু সদাশিব বিজাপুর শহর না দেখে ছাড়েনি কি শহর চারিদিকে রং বেরঙের মিনার গম্বুজ দোতলা তিনতলা বাড়ি রাস্তায় হাতি ঘোড়া উমরাদের তানজাম বাজারে ঢুকলে চোখ ঝলসে যায় কোথাও ফল ফুলের দোকান কোথাও সারি সারি কাপড়ের পট্টি কোথাও হীরা জহরতের মন্ডি সদাশিব সেবন্তীর জন্য লাল চুনরি শাড়ি কিনল রূপর বালা রূপর হাসুলি কিনল আর কুঙ্কুর জন্য চুপি চুপি কিনল একটা সোনার আংটি আংটি সে লুকিয়ে রেখে দিল কেউ দেখতে যেন না পায় বিজাপুরের এক মুসাফির খানায় রাত কাটিয়ে সে বেরিয়ে পড়ল এবার বাড়ির রাস্তা যেতে যেতে সে লক্ষ্য করল গ্রামগুলিতে লোক ফিরে এসেছে বিজাপুরি সৈন্য যে এ পথ দিয়ে ফিরবে না তা সকলে জানতে পেরেছে একদিন বিকেলবেলা সদাশিব এদিক ওদিক তাকাতে তাকাতে রাস্তা দিয়ে চলছে শুনতে পেল পাশের দিক থেকে মিহি মেয়েলি গলায় কে তাকে ডাকছে সদাশিব ভাই শিবন্তী শিবন্তী রাস্তার ধারের গাছের আড়ালে দাঁড়িয়ে রোজ তার প্রতীক্ষা করে আজ তাকে দেখেই চিৎকার করে ডাকল সদাশিব ভাই তুমি এত দেরি করলে আমি ভাবলাম তুমি বুঝি আর এলে না <laughs> তোমার সঙ্গে দেখা না করেই ফিরে যাব তা কি হয় সেবন্তী বেহেন যেতে যেতে ভাবছিলাম এখানেই কোথাও তোমার গ্রামটা আছে কিন্তু ঠিক ঠাহর করতে পারছিলাম না ভাগ্যিস তুমি ডাকলে গ্রামের লোক গ্রামে ফিরে এসেছিল সেবন্তী সদাশিবকে নিয়ে গ্রামে গেল সকলে তার আদর যত্ন করল চুনরি শাড়ি আর গয়না পেয়ে সেবন্তী আহ্লাদে আটখানা হয়ে গেল রাত্রে সদাশিব গ্রামেই রইল পরদিন ভোরে সকলের কাছে বিদায় নিয়ে সিন্ধু ঘটকের পিঠে চড়ে বেরিয়ে পড়ল এবার সিধা তোরনা দুর্গ শিবাজি রাজা মা জিজাবাই দুদিন পরে সদাশিব যখন তোরনা দুর্গের সামনে এসে দাঁড়ালো তখন সূর্য পশ্চিমে ঢলে পড়েছে তরুণ খুলে শিবাজি বেরিয়ে এলেন তার পেছনে দুর্গের সমস্ত লোক সদাশিব লাফিয়ে ঘোড়ার পিঠ থেকে নামল শিবাজি তার কাঁধে হাত রেখে বললেন তো কাম ফতে সদাশিব বলল ফতে শিবাজি সদাশিবকে বুকে জড়িয়ে নিলেন বললেন সাবাস আজ থেকে তুই সর্দার সদাশিব সকলে মিলে দুর্গে ফিরে গেলেন ছাদের ওপর সভা বসল সকলে চমৎকৃত হয়ে সদাশিবের ভ্রমণ কাহিনী শুনলেন শাহজি ছেলেকে হিন্দু রাজ্য স্থাপনের আদেশ দিয়েছেন শুনে সবাই হর্ষধ্বনি করে উঠল মা জিজাবাইয়ের চোখে আনন্দের জ্যোতি ফুটল সদাশিব হীরের আংটি বার করে জিজাবাইকে দিয়ে বললেন মা এই নাও এই আংটি মনসবদার তোমার জন্য পাঠিয়েছেন আংটি হাতে নিয়ে জিজাবাই চিনতে পারলেন তার চোখ জলে ভরে উঠল তিনি সদাশিবের হাত ধরে উঠে দাঁড়ালেন চোখ মুছে বললেন সদাশিবকে এবার তোরা ছেড়ে দে সবই তো শুনলি আর যদি কিছু শুনতে চাস কাল শুনিস এক মাস না খেয়ে খেয়ে ওর মুখ এতটুকু হয়ে গেছে আয় সদাশিব জিজাবাই সদাশিবের হাত ধরে ছাদ থেকে নিচে নেমে গেলেন শুনছিলেন সদাশিবের দৌড়দৌড়ি কাণ্ড রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে ও শিবাজির চরিত্রে দ্বীপ সদাশিবের ভূমিকায় সোমক গল্পের সূত্রধার মীর শাহাজি ও প্রহরীর ভূমিকায় জগন্নাথ বসু আদিল শাহ বুড়ো লোক হেদার মিয়ার ভূমিকায় শঙ্করী প্রসাদ মিত্র শোভন মিয়া বাজি পাসালকার ও পীরবাক্স কসাই এই তিনটি চরিত্রে অনির্বাণ ঘোষ তানাজির ভূমিকায় রিচার্ড গ্রামের লোক পুষ্পল সেবন্তীর চরিত্রে শ্রী জিজাবাই ইন্দ্রাণী শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড বিশেষ সহযোগিতায় লাবণ্য পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্সের অনির্বাণ অভিষেক সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী প্রবীর চক্রবর্তীকে আমাদের পাশে থাকার জন্য আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে